وصلى الله على رسول الله وقاسم أبي بيد عمر وقسم رزق ولا ينفع من خلقه هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أرسله إلى الجن والإنس بشيرا ونذيرا ولا علم إلا الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جاءوا فيما أهدينا سبلنا وإنا لمع المسلمين وقال جل جلاله يا أيها الذين ويحل نفس ما قدمت لغة الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم ما إذا أتت إذا أتت إسلامكم واتقى نساؤكم قال إن ذلك لكان يا رسول الله قال أشهد من ذلك قال أنا إذا سمعت إذا لم تأمر بالمعروف فتنهون عن المنكر قال إن ذلك لسائل رسول الله قال أشهد من ذلك أو كما قال عليه الصلاة والسلام الله جل وعلا যিনি আমাদেরকে ওজন তিনি আবার একদিন আমার এটাতে কোনো সন্দেহ নাই যে ওজুকে আসবে যে বৃষ্টি রয়েছে একদিন তাকে ধ্বংস হয়ে যায় এটি বাস্তব এটি সত্য শুধু বাকি থাকবে আল্লাহ

জন্য হাদিসে আছে এক সময় আসবে আল্লাহ যারা সত্য সমস্ত সৃষ্টির ব্যাপারে জিজ্ঞাসা করবে কেউ বাকি উত্তর আসবে কেউ বাকি আল্লাহ নিজেই প্রশ্ন করবে আইনার ব্যাপার আইনার প্রভাবশালীরা কোথায় কোনো জায়গা থেকে জবাব আসবে না কোনো সৃষ্টির জবাব আসবে না

কিন্তু আমাদের সঙ্গে আমাদের বয়স্ক হয়ে যায় আমাদের বয়স মানুষ যদি তার বয়স জানে মাঝে মাঝে মানুষ দেখা যায় বলি দেখতে থাকে তিনি জিজ্ঞাসা করা আপনি বলি কেন দেখেন বলতে অল্পতার সময়

প্রত্যেক উপরকে সতর্ক করে দেয়া সতর্ক থাকে কেন তোমার বয়সের সীমা রেখা করতে পাবে বলে আশা করা যদি কেউ পায় মাত্রা কম হবে আর ওই কম মাত্রার ভিতরে তুমি আসবে চিন্তা করা হতে পারে নাও দুনিয়ার পরিস্থিতিতে তো সবাই যাবে কিন্তু কয়েকজন দুনিয়ার ভিতরে তারা করতে পারে আর কয়েকজন মানে পুরা করতে পারে সংখ্যা আর পুরা করতে পারে না এই সঙ্গে সবচেয়ে বেশি সতর্ক করে দেয় তোমাদেরকে আমি ভিতরে ছেড়ে দিতে চাই না সমস্ত নদী সম্পদকে ছেড়া গেছে বয়সের মাত্রা বোঝা যায় জানবে কিন্তু আমি তোমাদেরকে গাফলতের ভিতরে ছাড়তে চাই না আমি তোমাদেরকে বয়সের মাত্রাও বোঝা দিয়ে দিতে চাই কেন এই কথা কেন এই কথা এই জন্যই যে তোমাদের বয়স হল আসতো তোমরা একদিন আমরা সাথে তোমাদের প্রত্যাবর্তন করতেই হবে আর শুধু প্রত্যাবর্তনই যদি শান্ত হইত তাহলে তো ভালোই ছিল প্রত্যাবর্তনের সাথে সাথে যখন আপনার সামনে দাঁড়ায় বুঝলাম ঠিক আছে কোথাও হারায় গেলাম বলে না না কিন্তু তো দিবে কিন্তু এখানে হারানোর প্রশ্ন নেই এই জন্য আল্লাহ রসুল বুঝা দিতেন বলা তার কেউ তো বাড়তে কোথায় হারাবে তো হারাবে কোথায় হারানোর কোনো রাস্তা নেই যেখানে যে তুমি হারাবে ভাবছো আমি মারা গেছি তুমি ভাবছো আমি ভেঙে গেছি তুমি ভেঙে যেতে পারবে না কেননা ভাববে সেখানে তুমি ভাববে সেখানে আমার তুমি দাঁড়াবে তুমি তোমার নিকটে পাবে না আমি তোমার নিকটে তুমি তোমার নিকটে না একটা করে তুমি ভেঙে যাবে

আমি তোমার চেয়ে তোমার নিকটে তুমি তোমার নিকটে না আমি তোমার চেয়ে তোমার নিকটে কিন্তু তোমার চক্ষু দৃষ্টি খোলে নেয় যে তুমি আমাকে যদি তোমার চক্ষু দৃষ্টি করতো তাহলে তুমি তোমাকে তুমি তোমাকে তোমার নিকটে দেখবে না তুমি আমাকে তোমার নিকটে হ্যাঁ, চক্ষু দিলা যদি দেখে তাহলে তাকে বাঁচতে হবে এই চক্ষুর ভিতরে সারা দুনিয়া তাকায় গেছে সারা দুনিয়ার চক্ষুকে নিয়ে ঘেটে ঘেটে গেছে এর ভিতরে দেখার কোনো উৎপাদন নেই যারা দেখার কোনো উৎপাদন রেখে দিতে أيه وما بجارة فيه وتجواب وتجواب وما بجسد وتجد هذا الكلام كما شاء جاء رسول الله جاء رسول الله جاء رسول الله بنا চক্ষু দেখার জন্য দিচ্ছি বিনা পয়সায় তিনি মাঝি আর দিতে দিদাকে বলে মাঝখান না কোনো বিনা পয়সায় কোনো ভাড়া কোনো sorrisi, non mi detto di nuovo, di tutti i non ho sorrisi, non mi devo الأرض واستغفر الشرور في صورة الوش للأرض يجل كيدو لا تسأل عن العلم شرور لا يرى الشخص به تشكره ولا مكافأة تسلك له فأرضى يجيب ومن يعمل قال أرضى ومن يعمل قال أرضى ومن يعمل قال أرضى خيرا يرى ومن يعمل قال أرضى

بالراحة ثم الزنا الضرورة القلبي انكشف الفرق الرمضي وجد هو الشيء طبيعي قريب في الجنة وقريب في السعيد أسرك المستشهد والأولاد المرحب قال أسرك المستشهد والأولاد المرحب بدأت واحد يوصف الشاش معاملة الشاش मेरे दोस्तों मेरे भाइयों मेरे आजीजों और একদিন যেতেই হবে এই দুনিয়ার সব কিছু ধ্বংস দিকে রূপান্তরিত হবে আমাকেও রূপান্তরিত দিতে জীবনের মানুষের জীবনে যদি পাঁচটা জিনিস না আসে জীবনের কোনো মজা নেই ওই জীবনটা জীবনই একটা জিনিস হল যে জীবনে হায়াত না পাইল তার জীবনের সব কিছু বুঝতে চেষ্টা করেন যে জীবনে হায়াত না পাইল পয়সা তো হইল জন্ম তো হায়াত পাইল মরা বাদ হইল ঋণ বাকি হওয়ার দামি নাই না মা বাবার জীবনে রাখতে তাকে আসছে তার জীবনে রাখতে মা বাবার জীবনে সন্তান আসার যে একটা মজা একটা মনোভাব বা একটা উদ্দীপনা একটা আশা আকাঙ্ক্ষা যদি মানুষের থেকে বাচ্চা মজাই আসে তাহলে তার জীবনের কোনো সার্থকতা নেই মা বাবার যে সন্তান হলো এটারও তো সার্থকতা নেই ঘুমাইতেছেন আপনারা বুঝিয়েছে কি বললাম যার জীবনে হায়াত নেই তার জন্য কি জীবনের একজন হায়াত চাইল কিন্তু যৌবন চাইল না এরকম কিন্তু জীবনের কোনো সার্থকতা নেই হায়াত চাইছে চিন্তা কিন্তু যৌবন চাই জীবনের কোনো কি নেই সার্থকতা নাই আরেকটা চোখ হায়াত পাইছে যৌবন পাইছে কিন্তু জীবনে কোনোদিন সুস্থতা পায় না জীবনে কোনোদিন সুস্থতা পায় না এটা জীবনের কোনো কি নেই স্বাস্থ্যকতা নেই ঠিক না আপনারা কি স্বাস্থ্যকতা হায়াত পাইছে যৌবন পাইছে কিন্তু কোনোদিন সুস্থতা পায় না বলতে সে নিজেও বলবে এই চেয়ে কিন্তু না ছিল উত্তম ছিল এই চেয়ে না হওয়া উত্তম ছিল পাড়া প্রতিবেশীও বলবে আত্মীয় স্বজনও বলবে মা বলবে সমাজও বলবে সারা বলবে তার কি ছিলাম সে কিন্তু আছে সুস্থতাও আছে কিন্তু কিন্তু ব্যস্ততা এত বেশি যে শ্বাস ফালাদের মতো তার সময় নেই আরামের কোনো সময় নেই আরামের কোনো এরকম এরকম ব্যস্ততা এরকম তাকে ব্যস্ততা শ্বাস ছাড়ার মতো বহু মানুষ করে না যে আমার তোকে মরার সময় বুকি বুঝিয়ে দিতে আমার মরার সময় কি বুঝিয়ে দিতে সারা দুনিয়া ও করবে সারা দুনিয়া করবে

فإذا بدأنا بالمسلمين أسباب الكتب نعم أسباب الجسور ها يجينا لنا والكلام يجينا والكتب أسباب الجسور ها إيمان এটা নাই আসবাব তার কাছে নেই আসবাব থেকে শুরু তিনি সে কি বলবে আল্লাহ হায়াত করবে যৌবনযুক্ত সুস্থযুক্ত সময়যুক্ত অনেক বিপুল কিন্তু আমার কাছে তো আসল জিনিসই যেটা দুনিয়ার চাকরি যেটা দুনিয়ার যেটার উপরে দুনিয়া করে যেটার জন্য সকাল যেটার জন্য সূর্য উঠে যেটার জন্য সূর্য ডোবে যেটার জন্য সকাল হয় সেটার জন্য কুকুর গলায় আসে যেটার জন্য বিকাল হয় যেটার জন্য সন্ধ্যা হয় সব কিছু যেটার উপরে ঘটতেছে কিছু আমার কথা নাই তো আমাদের জীবনটা তুমি কি কথা ঠিক না এই পাঁচ জিনিস ছাড়া কারোর জীবনের কোন সার্থকতা নেই এই জন্য আমরা রসুল বলতে পাঁচটা জায়গাতে আর সমুন্দ রাখতে পাঁচটা সেজন্য সুযোগ সুযোগ মনে করে যাবে জীবনে এই দুটা সন্তান সমাধান

যেহেতু বড় বড় তাদের যে গুরুত্বীরা আসলো ওনাদের কথা আপনারা শুনছেন আপনার গুরুত্ব শূন্য হয়ে গেছে সবাই মাঠে বিভিন্ন কাজে গেছে আমাদের মানুষকে আপনাদের সামনে পাঠায় দিচ্ছে যদি উঠাও ঠিক করেন একটা হইল বাংলা আরেকটা যদি ইসলামের বলে দুনিয়ার ইসলাম বলা শান্তি যদি ইমান হল বলতে না আর চাইটা চাইতে ঠিক না যদি চাইটা ভুল হয়ে যায় মুসলিমটা খারাপ থাকে না এগুলো তাপ খারাপ হ্যাঁ? ঠিক পাঁচটাকে এরকমই মনে করতে পারে এটার উপরে জীবনের দাম না এটাই জীবনের দাম না হায়াত হতে পারে আর বাকি চারটা চারটে আয়ার যদি শক্তি কিন্তু আয়ার কাছে কোনো একটা ছুটি যদি নাও থাকে তাহলে পুরো জীবন কি করবে টানতে টানতে আমরা দেখি কুকুর আসলে মাঝে মাঝে পিছনে দুই পাওয়া ভেঙে তো সামনে দুই পাওয়া দিয়ে এক থেকে চলে চলে যদি হায়াত থাকে মানুষের জীবন সুখী হওয়ার জন্য এরকম চারটা জিনিস পাঁচটা জিনিস রোগ এদের দ্বারা মানুষের জীবনে সুখ আশা করা যায় না এই আমরা নতুন করতে এই পাঁচটা জিনিস মানুষের জীবনে এর চেয়ে বড় পাওয়া এর বড় দাম

প্রত্যেকের পরে তার হায়াত জরুরি প্রত্যেকের করে তার হায়াত জরুরি প্রত্যেকের করে তার সুস্থতা জরুরি প্রত্যেকের করে তার যৌবন জরুরি যৌবন যদি না আসে তো কি বলা না পারে প্রেম চাহিদা করে লাভ করে প্রেম সম্বন্ধে খুঁজি প্রেম সম্বন্ধে খুঁজি এই জন্য তো না পারে এগুলো করে কোনো শরীর কাছে আচ্ছা, নামাজের কোনো পর্দা আছে কোনো পর্দাই নেই ও যে কোনো ঘরে ফিরে যার স্কুলে মানে বলে গোপন তৃতীয় হল দুর্মন চতুর্থ হল মানুষ জীবন থেকে বিজয় করার জন্য তার জন্য সময় চাই ব্যস্ততা দিতে পারেছেন আর পঞ্চম সব কিছু আশা পূরণের জন্য হিসাবে একটা ফুল জীবনের এরকম মানুষের জীবনে দুই জিনিস ছাড়া চার জিনিসের সম্মুখীন মানুষ হওয়ার বিশেষ যাইতে তো যাওয়ার সে রাখে না যাওয়ার উপযুক্ত সে হয় যদি তার সাথে দুই জিনিসের সমন্বয় লাগবে সে যাওয়ার উপযুক্ত না এই জন্য আমরা জিনিস পারলাম পাঁচটা জিনিস ছাড়া যেরকম জীবনে সীমা দাঁড়াবে না জীবনে সীমা দাঁড়াবে না সুসজ্জিত একটা সীমা হবে না জীবনের একটা সুন্দর করবে না জীবনের একটা সুন্দর ফুল ফুটবে না যদি একটা গাড়ি হইল আমরা ওই সাহায্য করতে না কোন তোমার ছেলে সন্তানকে এরকম হয়ে আমাদের কামিকাল্লা সম্পর্ক অনেক কিছু কাল্লা রসুলকে বলতে আমি পুরা জানমালকে দিয়েছি পুরা ভালো বলতে অর্ধেক কে দিতে বলতে না বলতে তাইলে কিংবা একবার দিতে চাই কাল্লা বলতে তিনবারের একবার যে বিদায় কেমন অনেক কিন্তু সবাই চায় জীবনের একটা ভুল আমার হতো এরকম ভুলটা হতো যে আমার জীবনের ভিতরে মানি থাকে দুর্গন্ধ না দুর্গন্ধ না সব কিছু পশ্চিমের উপরে চলতে কিন্তু দেখা যাবে আমাদের অনেক ঠাকুরের লোক আছে সবাই মহামেলার লাইনে লেনদেনের লাইনে বহুত গুরুত্ব একজন আরেকজনের বিপদ সব ঠিকা দেখেছে দুর্বল এটা একটা দুর্বল ন্যায়কে মনে মনে নেওয়ার সময় মনে করে রাখে যাওয়ার সময় মণিপুরা সব তো ঠিক আছে কিন্তু আপনার তো লাইনে কুকুরি করব নিজে তো সবাই পরিস্থিতি ভালো ব্যবহার চায় ভালো ব্যবহার কাউকে দিতে চায় না ঠিক না রাখলেন এরাও জীবনের সবাই ঘুরে যায় আমরা বলেন চার জিনিস আমরা যদি তোমাকে করতে হয় যদি দুই জিনিস তোমাকে করতেই হবে Bu ikili sözler gibi Tanrı'nın muhtadarası muhtemelen Efta silahsızlığı Tanrı'na Yusuf'la ilgili Yusuf'un

কেউ তার জিনিসের সামনা করতে পারবে দিন আসবে তো মৌকের সামনা করা সহজ হবে মৌকের সামনা করা কি হবে সহজ হবে সহজ শুধু সামনা করা সহজ হবে না সে ঘোষণা দিবে যা যা যেরকম জানান করতেছে ও ও উচিত বড় আশাঙ্কিত আশাঙ্কিত যে দুয়ারে ফেরা আসছে দুয়ারে কিন্তু তারা চিন্তা করে ব্যাপার কি সাথে বহুত খুশির কারণ বহুত খুশির কারণ এগুলো তো বলে ঈশ্বর দুনিয়া পরিচিত হয়ে পড়ে আর যারা যে ঠিক নিজের ভিতরে আছে তো সে ব্যতীত হয়ে পড়ে না এই জন্যই তো আমার কাছে বলে বলে তোমার ব্যক্তিত্বটা আমার কাছে কি বলে পুরানে হতে দাঁড়ায় বলা তাহলে

একটা পাঁচ টাকার কথা শুনছি পাঁচ টাকাকে সব কোন ঢুকানো না টাকা না চুপা না না যে দিনা দেয় করে চুরি লাগায় না সব দুইটি লাগতে লাগতে ইব্রাহিমের একটা বাক্য পাপি হয়নি না পুরা বয়সের ছেলে বাপের ভিতরে তো মায়া আর সেরকম ভিতরে জরিমানা করতে এরকম যে সাগরের পার যেরকম নদীর পার নদী তখন আন্দোলন শুরু করে যেরকম বিনা চিন্তায় ভাঙে সেখানে চিন্তা ভাঙা সস্তা পায়ে ঠিক না ঘর না বাড়ি মানুষ না স্ত্রী এটা দেখে না সব তাকে দেখে শুরু করে ইব্রাহিম ভিতরে ভালোবাসা শুরু করে মানুষ শুরু করে তারপর আল্লাহ নতুন তন্ত্রী হবে আমার ভিতরে তো সব কিছু থেকে আমার নিজের দিন

আমাদের রাজ্য নিশ্চিত করবে বলে তারপরে আল্লাহ বলবে বলে আপনার লক্ষ্য করেছি আল্লাহ কিন্তু হ্যাঁ আমার মা খুব পাবে আগামী মাসে দিলে আমার এই জামাটা খুলে দিলাম আমার আম্মাকে দিয়ে দিলেন যখন আমার কথা মনে হচ্ছে আমার জামাটা বাইরে করে আপনাকে বানায় মেরে ভাইও মেরে ভাইও এই জন্যই ইতিহাসটা রসুলের কাছে আল্লাহ কথা আল্লাহ রসুলের কথা আল্লাহ কথা তোমার চেহারা তুমি প্রেসিত হওয়া তোমার জন্য শোভা পায় না

والقوة تمثل في ماذا؟ سبب ماذا؟ والقوة يكتب আল্লাহ ভয় পাওয়া শোভা পায় না সম্পর্ক বড় বড় ভাই না সত্য বড়ই হোক তোমার ভয় পাওয়া শোভা পায় না

胸の中で、 তার সেটা সারা হতো আসছে বেশি থাকতে হয় না অল্প খাটাই দিয়ে আসছে চতুর্থ মাও আসছে পুরুষের পিতাদের মতো মাও তার জীবনটা যেরকম খুশি সে যেরকম করে আমার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এরকম জীবন দিতে যেরকম জীবনের আমি পরিপূর্ণ সুস্থতা কথা দেখা এই জীবনটা যেরকম সুখের সেজন্য সূর্যের হাওয়ায় বাঁচতে থাকে ওই জিনিস ওই ব্যক্তি করতে পারবে চার জিনিসের সামনা করতে পারবে আর চার জিনিসের পরে দুনিয়ার থেকে সে দুনিয়া দেখতে পারবে চার জিনিসের দুনিয়ার থেকে নিয়ে যেতে পারবে দুনিয়ার থেকে নিয়ে যেতে পারবে চার জিনিসের দোয়া ওই ব্যক্তি সেই ব্যক্তির লোক দিন দাবি করে আনে লাইনের মেহনত কি চার লাইনের মেহনত কি খরচ

কমপ্লেন করুন যাতে ঈশ্বরের ভিতরে আসে এই একটা ইমানতার ভিতরে আসে একটি থাকে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত পড়াইছে আর বলতেছে না না সমস্যার সঙ্গে আহমদ ইবনে হাম্বল মতো মানুষকে কলেমার কি না সে বলতেছে না না যখন ঘুষ আসলে তখন আপনি কেন দাদা বলবেন বলে আমি কলেমার উত্তরে দাদা বলে নাই সরকার ধর্ম ছিল অপরাধ আমার হাত থেকে তুমি বাঁচিয়ে তার প্রতি উত্তরে বলতেছিলেন না এখন আপনি দিতে পারি ইমানের সাথে যদি ঘুম বাকি হয়ে যায় তাহলে তোমার হাতের দিকে বেঁচে গেল হাতের দিকে বেঁচে গেল আল্লাহ সেই বাড়ি হয়ে গেল উত্তর মেহাজার ইমান ইমান আঘাত ইমান বাড়ার ইমানের উপরে

সুবিধা দেখা যায় তার জন্য সুবিধা এখনকার জন্য আরে বাঙালি বছর পর্যন্ত অসুবিধা নেই এখন এরা বিশ কোটি টাকার টাকা খায় না ইমান ধরে ফরজ ইমান ফরজ দ্বিতীয় লাইনের ভ্যালু তৃতীয় শুধু আপনি পুরো চিন্তা হতে পারবেন না আপনি জীবনের দিকে একটা অংশ কম থাকবে কবি থেকে যাবে কবি এবাদতের নেই এবাদতের নেই কিসের তাইলে এবাদতের নেই আপনাকে এবাদতের নেই সূর্যের আলো নামে কাপড় সত্যি কাপড় বানা সত্যি সুন্দর বানা যদি নিচে শিখো শিখাও শিখো মেহনত করতে হবে তাজিম জিন্দগির হাত কদমে রেলেন শিখতে হবে জিন্দগির হাত কদমে রেলেন জিন্দগির হাত কদমে রেলেন যদি না শিখো শুধু কথাই যদি শিখতে চাও কথাই শিখতে চাও এটা হতে পারে বহু পর্যন্ত তোমার ভিতরে দেখি ওয়াদা বাড়িতে দেখি তো তোমার ভিতরে আসতে পারে কিন্তু নিজেদের আলোকিত তোমার জিন্দগি হবে না তোমার জিন্দগি আলোকিত হবে না বাড়িতে তো সুন্দরী হোক শুধু সুন্দরী দিল্লি হোক ভিতরে যদি আলোর দেওয়ার রাস্তা দাঁড়াবেন আর ভিতরে যদি আলোর করে না করে আর ভিতরে যদি বাড়িতে আলোচিত না করে সেই এই বাড়ি দিনের সৃষ্টি থেকে দেখা যাবে রাত্রের অন্ধকারে অন্ধরি বলে জঙ্গলি মনে হবে আর ধরে আমাদের জীবন কিন্তু জঙ্গল কিন্তু ক্ষেত্রে আমাদের জীবন দেখা যায় রাত্রে আমাদের জীবন যে আমাদের জীবন মতো জঙ্গলের মতো জঙ্গল জঙ্গল থেকে যাবে জঙ্গল মানুষের জীবন থেকে রয়েছে আরো তো উল্টো হয়েছে আরো তো উল্টা হয়ে গেছে এখন তো তিন মিনিটে খাওয়া শুরু করছে আগে তো সোজা গেছিল এখন তিন মিনিটে খায় দিনের টাইম মধ্যে এখন খায় দিনের টাইম মধ্যে আমাদের সবচেয়ে মুক্তিও জারি হবে পুস্তু অরক্ষি কাবা মুক্তিও জারি হবে দুনিয়াকে ফেলে দিতে পারবে শুনো আমি কিভাবে দেখেছি আমি কিভাবে দেখেছি দেখো দুনিয়াকে বলবে শুনো কিভাবে দেখেছি দুনিয়াকে শুনাবে আর দুনিয়াকে বলবে দেখো আমি কিভাবে দেখেছি এটাও দেখো কিভাবে

silah, sokoy sonunda, tıbbi sonunda, zikre tedavar, tıbbi tahlil, ahırı zindegi, akide ve havati Resul, akide Resul, Resul'e silah, Resul'e uçağı, Resul'e uçağı, bir şey sana, efendime, tabii ki تقريب بيوتهم هي أحسن لك أمر كفتاو أمر بياني একজনের জায়গাটা দেওয়া একটা একজনের জায়গাটা একটা সংশয় ছিল সন্দেহ ছিল একটা কথা সবাই তো দেয় না যদি পাঁচজনই মিলে কিন্তু পাঁচজনের একটা ব্যবহার হয়ে গেছে না ويكون هلال الجماعة الذي تنبيه بالعوضة العاد جماعة الوحيدة الفاتحة من الجلالة الله তাহলে আমার হাতের নিচে যারা এরা পেয়েছে তারা কি দিতে কি মিলে দিয়েছে এখন নিজের স্বাক্ষর লেগে না যে আব্দুল রহিম চাইব আর একটা বাড়িতে বানিয়ে রাখবো আব্দুল রহিমদের তো আমার লিখে দিয়েছে আর আমরাও তো আমার লিখে দিয়েছি আল্লাহ আমরা আমার লিখে মানুষের দেখতেছি আর এরাও আমার লিখে দেখতেছে পাঁচজনের দোয়া করতে মানে যেখানে চল্লিশ জন থাকে সেখানে একজন কি থাকে আল্লাহ পাঁচজনের চূড়ান্ত কি যদি পাঁচজনের দিনা ছয় দিন মেহনত করতে একশো টাকা বলে সাতশো সাতশো আনা করে কঠিন আচ্ছা আমরা এই বাদ one and one close to the one. চারিদিকে সপ্তাহ কয়টা সপ্তাহ কয়টা মাসে চারটা চার মসজিদ মিলে যদি সপ্তাহে একজন আসে ঠিক না তাহলে এক মসজিদের উপরে মাসে একজন আমি দেখতে কি পারলাম চারটা সপ্তাহ চার মসজিদ মিলে একজন তাইলে এক মাস পরে এক এক মসজিদের বাকি একজন করে ঠিক না একটা মসজিদ আরো ভালো ভালো চার মসজিদ চার মসজিদ চার মসজিদ সপ্তাহে একদিন বড় করে দেখো এক মসজিদের তাদের সুন্দর হয়েছে এক মাস পরে যায় সপ্তাহ পর তো হয়ে যাবে না দেখুন সপ্তাহ পর এক মাস পরে চার মসজিদ মিলা যদি একসাথে হয়

একশো বিশ হবে না একশো বিশ না আপনাদের মধ্যে ছয়শ একটা সব বিয়ের দিকে কয়টা জামা দিতে লাগে দশটা সব পূজারি তো বেড়ে যেত সব পূজারি একাদের কিছু না সব পূজারি তো হল পুরো সপ্তাহ পুরো কি মেহনত করছে ওটা যেমন ডাক্তার কথা কি বলে ডাক্তার কথা কি উদ্দেশ্য কি প্রতি বাক্সের দিকে নগদ জামার জামার মানে আমি যে ছয় দিন আড়াই ঘন্টা দেখার পর কি করলাম এটা বলছি যে আমি দেখবো আপনারা ব্যবসা করে চোখের ব্যবসায়ী এসে নেবেন চকের মধ্যে ব্যবসায়ী কিনে সপ্তাহে একদিন টাকাটা না করতে বাইরন না বাইরন না বাইরন যদি টাকাটা না পায় একদিন

পুরা আমরা প্রেমী নিয়ে আমি মাথার কত কাম আমরা করে বাচ্চা নেওয়ার জন্য গবেষণা করেন সমস্ত জেলাগুলোতে কিন্তু ছিল মাথা ছিল না ছিল যখন বেড়ে গেছে টাকা হতে না হয় বিল্ডিং হইতে না হয় সব একটা হইতে না হয় মাথায় যখন নেয় তখন বেড়ে রইত মেমোরি কার্ডে ব্যবহার করে মেমোরি কার্ডের ভিতরে অ্যালার্ট দিয়ে তখন পর পরিবার করে দিয়েছে আমি যখন ধরে নিয়ে দিব তখন মেমোরিতে ঢুকবে ওইখানে এরা কি করা হবে নাগরিকে করে আমাকে আমাকে আমাকে অভিজ্ঞতা চলে মানুষ হয়ে গেছে চাষবাস লাগাইতে চায় সময় বাড়ি করতে চায় ওই সময় তো নাই এমনি যাদের মতো টাকা দিয়ে বস্তু কথা একটু বললেন তারপরে শরীর ভালোর কথা একটু বললেন তাকে যদি বলা হয় বহুত বহুত মানুষের কাছে রাস্তা ভালো হয়ে যায় রাস্তা দেখায় ওইখানে যে চল্লিশ দিন দেখায় আমরা তো রাস্তা ভালো হয়ে দিলে ওই খুঁজে এখন খুঁজে শহর মানুষ একটু বুঝে দিতে পারি দিন যাবে কিন্তু দুঃখ আমি আমি আমি করি এই জন্য কথা আমি সব বুঝে একজন সাথীকে নতুন করা থাক এখানে কয়জন নতুন সাথী আছে আপনাদের ছয়শ সাতশো বলছি প্রত্যেক মসজিদ আমাকে এই কথা পাবে যে আমি প্রতি সবসময় এরকম একজন ব্যক্তিকে নিয়ে যাবো যে কোনদিন তার তিনি ইমান আমলের আপনি আপনাদের মসজিদের কথা আছে এরকম সাথে আছে আর হ্যাঁ? আপনি যদি সারা সপ্তাহ করলাম তাকে তৈরি যে নাই আমি করে আসলে সবগুলোকে দিয়ে যাবেন अपने रिश्ता पासे भी बसाया गया अपने किले की पासे भी बसाया गया তাহলে সাতশো মসজিদের সাতশো সাথী সাতশো নতুন সাথীকে নিয়ে আসতে পারে আর নতুন সাথী পরিষ্কার থাকে কথা তার দিলে যত আক্রম করে আপনারা তো আগে দিতে বুঝেছি না তিন দিনে লাগে আপনাদের করে চাকরিকে অনেক পাচ্ছি তিন চিল্লা লাগালে লাগে পাচ্ছি কারণ সত্য কথা বল তিন কিলো লাগানোর পরে তার থেকে অনেক পাপ তুলে দিয়েছিল বুঝি নাই তার থেকে অনেক পাপ তুলে দিয়েছিল বুঝে দিয়েছি অনেক পাপ টাকাদার পাপ করছি তাপলিগের পাপ করছি ডাক্তারের পাপ অনেক পাপ সকল আগে বুঝি নাই যেরকম কয়টা করে আস্তে আস্তে ঠিক আছে তো বুঝি তো পাপ করে কোন পাপ দিয়ে আমরাও কিন্তু টিকা লাগালে পাঁচ কিন্তু বুঝে গেছি কিন্তু যেই ব্যক্তিটা নতুন নিয়ে আসবে কিন্তু পাঁচ বুঝে না ও জানে পুরাটাই আসতে পুরো পাঁচ যেটা ওর শরীর কিন্তু হওয়ার সহজ যদি স্বাস্থ্য ব্যক্তি স্বাস্থ্য নতুন তার থেকে আসে তত যদি বয়ান শোনে বলতে পারে এই নেটওয়ার্ক থেকে কিন্তু সামনে চলে আসতে পারে না এই জন্য কি বলে নেবেন তো কে কে নিলেন একটু হাত দাম করেছি আল্লাহ কবল করবে আর সবাই গরু কিনে আসতে জীবন এটা নিয়ে থাকতো করে এটার জন্য আপনারা ব্যস্ত এরা জীবন বিপদে কি যাবে আল্লাহ

রাজবাড়িতে নয়শো সাতটি দিচ্ছিলেন সত্তর ছিল এগারোশো সাতটি নয়শো মিলে এগারো দুই হাজার আপনাদের তিন জেলা দুই হাজার রুপিয়া আছে পঁচিশ বছর তিন জেলার সমান হয়ে গেছে আরো এরকম উত্তরবঙ্গে জেলা আছে এগুলো মিলে তিন জেলার সাথে আপনাদের আপনারা কি বিক্রি করতেছেন চোরের কে সামনে রেখা

মুক্তি দেওয়ার জাহাজের দ্বারা নতুন শান্তিদের যে তৈরি করে সুরের চিন্তা চিন্তা চিন্তিতের জন্য নিয়ে এরকম পুরা প্রাণী থেকে ইঞ্জিনের সাথে আমাদের তৈরি করবে পুরা প্রাণী আশি নব্বইটা আপনাদের কাছে যারা জমা দেন তাকে তাদের কাছে টাকা পাচ্ছে না যে বিশটা হালকা কয়েকটা সিলিন্ডার দেওয়া জিতেছে চোরের আগে কয়টা জিতেছে চোর থেকে কয়টা জিতেছে মেরে দোস্ত আমার ব্যবসা আল্লাহ বলতে টিকা আল্লাহ বলতে এটা আমাদের ব্যবসা আমার মেমোরিতে সব ডাক্তার রয়েছে আমি না বলি আমি বলি না কিন্তু আমার মেমোরিতে থাকতে হবে আমার দাদায় থাকতে হবে আমার স্মৃতিতে থাকতে হবে কেননা আমার স্মৃতি আমাকে উঠে আছে আমার স্মৃতি আমাকে উঠেছে

আমার কাজটার বন্ধু সেটা আমার সামনে নিজের সামনে নিজেকে এরকম বলেন যে হা আমার সামনে আমি তো করবই কিন্তু ঈশ্বর আল্লাহ কেন আল্লাহ আমাদের আমল করা প্রত্যেক নিজেই করেন অপরাধী রায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আগে আমার কাছে না মানুষ ওরকম ব্যাপার মানুষের আগে নামান দেন হ্যাঁ দাম কত